আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কারো তুলনা আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা দূর নীলিমায় হাসে রাতের তারা আধো আলো আভাতে মাতো আরা দূর নীলিমায় হাসে রাতের তারা আধো শশী তার পরশে হলো সুন্দর তার পরশে হলো সুন্দর রাতের আধারে দিল চাঁদ যোচনা আল্লাহ আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা রং ধনু সাজালে অপরূপ কারুতে কি দারু কথা শিল্পীর তুলিতে রংধনু সাজালে অপরূপ কারুতে কি দারুণ নিপুণতা শিল্পীর তুলিতে পৃথিবীতে আলো দেয় প্রভাত রবি রোদেলা কিরণ পে সজীব সবি পৃথিবীতে আলো দেয় প্রভাত রবি রোদেলা কিরণ পে সজীব সবি রবি তার নূরেতে হলো দীপ্ত তার নূরেতে হলো দীপ্ত কত যে সৃষ্টি আছে অজানা আল্লাহ আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা আল্লাহ তোমার কত অপরূপ মহিমা তোমার সৃষ্টিতে নেই কার তুলনা